তোমার নামেরই সুর যে বইছে সারা গায় মনটা করে উরু উরু যাইতে মাদিনায় যাইতে মাদিনায় সোনার মাদিনায় যাইতে মাদিনায় ও সোনার মাদিনায় তোমার নামেরই সুর যে বইছে সারা গায় যাইতে মাদিনায় সোনার মাদিনা যাইতে মাদিনায় ও সোনার মাদিনায় তোমার নামে ঋষুরের তালে মন ছুটে যায় বাতাসে ফুল বাগানে ভুমরে রাগুন গুনিয়ে হাসে তোমার নামে ঋষুরের তালে মন ছুটে যায় বাতাস মাদিনায় যাইতে মাদিনায় সোনার মাদিনা যাইতে মাদিনায় ও সোনার মাদিনায় তোমার নামেরই সুর যে বইছে সারা গায় মনটা করে উরু উরু যাইতে মাদিনা যাইতে মাদিনায় সোনার মাদিনায় যাইতে মাদিনায় ও সোনার মাদিনায় তুমি আসাতে ওই গগনে ফুটিল তারার মেলা তোমার নামেতে সুর ছড়িয়ে গেয়ে যাই সারা বেলা তুমি আসাতে ওই গগনে ফুটিল তারার মেলা তোমার নামেতে সুর ছড়িয়ে গেয়ে যাই সারা বেলা তোমার প্রেমেতে পাগলে মন যাইতে মাদিনায় যাইতে মাদিনায় সোনার মাদিনায় যাইতে মাদিনায় ও সোনার মাদিনায় তোমার নামেরই সুর যে বইছে সারা গায় মনটা করে উরু উরু যাইতে মাদিনায় যাইতে মাদিনায় সোনার মাদিনায় যাইতে মাদিনায় ও সোনার মাদিনায় তোমার নামেরই সুর যে বইছে সারা গায় মনটা করে উরু উরু যাইতে মাদিনায় যাইতে মাদিনায় সোনার মাদিনায় যাইতে মাদিনায় ও সোনার মাদিনায় বন্ধুরা এতক্ষণ আপনারা শুনছিলেন সুরকার গীতিকার ফয়সাল আহমদ সাদির কণ্ঠে নবধনী শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় ভোর বিহানে নবধ্বনি সম্পর্কে বিস্তারিত জানতে লগ ইন করুন ডাব্লিউ সুস্থ সংস্কৃতি বিকাশের প্রত্যাশায় আল্লাহ হাফিজ W W dot L M O D I N A Al Madina dot com